بسم الله الرحمن الرحيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে قاف والقرآن المجيد কফ শপথ সম্মানিত কুরআনের بل عجبوا فقال الكافرون هذا شيء عجيب বরং তাহারা বিস্ময় বোধ করে যে উহাদের মধ্যে একজন সতর্ককারী আবির্ভূত হইয়াছে আর কাফিররা বলে ইহা তো এক আশ্চর্য ব্যাপার أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد আমাদের মৃত্যু হইলে এবং আমরা মৃত্তিকায় পরিণত হইলে আমরা কি পুনরুত্থিত হইব সুদূর পরাহত সেই প্রত্যাবর্তন قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ আমি তো জানি মৃত্তিকা ক্ষয় করে উহাদের কতটুকু এবং আমার নিকট আছে রক্ষিত কিতাব بل كذبوا بالحق لما جاءهم فهم في امر مريج বস্তুত উহাদের নিকট সত্য আসিবার পর উহারা তাহা প্রত্যাখ্যান করিয়াছে ফলে উহারা সংশয়ে দোদুল্যমান افلم ينظروا الى السماء فوقهم كيف بنيناها وزيناها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 স্বরূপ বৃষ্টি দ্বারা আমি সঞ্জীবিত করি মৃত ভূমিকে এইভাবে উত্থান ঘটিবে كذبت قبلهم قوم نوح واصحاب الرس وثمود ইহাদের পূর্বেও সত্য প্রত্যাখ্যান করিয়াছিল নূহের সম্প্রদায় রাস ও সামুদ সম্প্রদায় وعاد وفرعون واخوان لوط আদ ফিরাউন ও লুত সম্প্রদায় واصحاب الايكه وقوم تبع كل كذب الرسل فحق وعيد এবং আয়াকার অধিবাসী ও তুব্বা সম্প্রদায় উহারা সকলেই রাসুলগণকে মিথ্যাবাদী বলিয়াছিল ফলে উহাদের উপর আমার শাস্তি আপতিত হইয়াছে افعينا بالخلق الاول بل هم في لبس من خلق جديد আমি কি প্রথমবার সৃষ্টি করিয়াই ক্লান্ত হইয়া পড়িয়াছি বস্তুত পুনঃ সৃষ্টির বিষয়ে উহারা সন্দেহে প্রতীত ولقد خلقنا الإنسان ونعلم ما توسوس به نفسه ونحن أقرب إليه من حبل الوريد আমি মানুষকে সৃষ্টি করিয়াছি এবং তাহার প্রবৃত্তি তাহাকে যে কুমন্ত্রণা দেয় তাহা আমি জানি আমি তাহার গ্রীবাস্থিত ধমনী অপেক্ষাও নিকটতর إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد স্মরণ রাখিও দুই গ্রহণকারী ফ্রিস্তা তাহার দক্ষিণে ও বামে বসিয়া তাহার কর্ম লিপিবদ্ধ করে ما يلفظ من قول إلا لديه رقيب عتيد মানুষ যে কথাই উচ্চারণ করে তাহার জন্য তৎপর প্রহরী তাহার নিকটেই রহিয়াছে وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد মৃত্যু যন্ত্রণা সত্যিই আসিবে ইহা হইতেই তোমরা অব্যাহতি চাহিয়া আসিয়াছ ونفخ في الصور ذلك يوم الوعيد আর সিংগায় ফুৎকার দেওয়া হইবে উহাই শাস্তির দিন وجاءت كل نفس معها سائق وشهيد সেদিন প্রত্যেক ব্যক্তি উপস্থিত হইবে তাহার সঙ্গে থাকিবে চালক ও সাক্ষী لقد كنت في غفلة من هذا فكشفنا عنك غطاءك فبصرك اليوم حديد তুমি এই দিবস সম্বন্ধে উদাসীন ছিলে এখন আমি তোমার সম্মুখ হইতে পর্দা উন্মোচন করিয়াছি অদ্য তোমার দৃষ্টি প্রখর وقال قرينه هذا ما لدي عتيد তাহার সঙ্গে ফ্রিস্তা বলিবে এই তো আমার নিকট আমল নামা প্রস্তুত ألقيا في جهنم كل كفار عنيد আদেশ করা হইবে তোমরা উভয়ে নিক্ষেপ করো জাহান নামে প্রত্যেক উদ্ধত কাফিরকে مناع للخير معتد কল্যাণকর কাজে প্রবল বাধা দানকারী সীমা লঙ্ঘনকারী ও সন্দেহ পোষণকারী الذي جعل مع الله إلها آخر فألقياه في العذاب الشديد যে ব্যক্তি আল্লাহর সঙ্গে অন্য ইলা গ্রহণ করিত তাহাকে কঠিন শাস্তিতে নিক্ষেপ করো قال قرينه ربنا ما أطغيته ولكن كان في ضلال بعيد তাহার সহচর শয়তান বলিবে হে আমাদের প্রতিপালক আমি তাহাকে অবাধ্য করি নাই বস্তুত সেই ছিল ঘোর বিভ্রান্ত قال لا تختصموا لدي وقد قدمت إليكم بالوعيد আল্লাহ বলিবেন আমার সমুখে বাক বিতণ্ডা করিও না তোমাদেরকে আমি তো পূর্বেই সতর্ক করিয়াছি মা আমার কথার রদ বদল হয় না এবং আমি আমার বান্দাদের প্রতি কোনো অবিচার করি না يوم نقول لجهنم هل امتلأت وتقول هل من مزيد সেই দিন আমি জাহান্নামকে জিজ্ঞাসা করিব তুমি কি পূর্ণ হইয়া গিয়াছ জাহান্নাম বলিবে আরো আছে কি وأزلفت الجنة للمتقين غير بعيد আর জান্নাতকে নিকটস্থ করা হইবে মুত্তাকিদের কোনো দূরত্ব থাকিবে না هذا ما توعدون لكل أواب حفيظ ইহারই প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হইয়াছিল প্রত্যেক আল্লাহ অভিমুখী হেফাজতকারীর জন্য من خشي الرحمن بالغيب وجاء بقلب منيب যাহারা না দেখিয়া দয়াময় আল্লাহকে ভয় করে এবং বিনীত চিত্তে উপস্থিত হয় ادخلوها بسلام ذلك يوم الخلود তাহাদেরকে বলা হইবে শান্তির সঙ্গে তোমরা উহাতে প্রবেশ করো উহা অনন্ত জীবনের দিন لهم ما يشاءون فيها ولدينا مزيد এখানে তাহারা যাহা কামনা করিবে তাহাই পাইবে এবং আমার নিকট রয়েছে তাহারও অধিক وكم أهلكنا قبلهم من قرن هم أشد منهم بطشا فنقبوا في البلاد هل من محيص আমি তাহাদের পূর্বে আরো কত মানব গোষ্ঠীকে ধ্বংস করিয়াছি যাহারা ছিল উহাদের অপেক্ষা শক্তিতে প্রবল উহারা দেশে দেশে ঘুরিয়া বেড়াইত উহাদের কোন পলায়নস্থল রহিল কি إن في ذلك لذكرى لمن كان له قلب أو ألقى السمع وهو شهيد নিশ্চয়ই ইহাতে উপদেশ রয়েছে তাহার জন্য যাহারা সে অন্তঃকরণ অথবা যে শ্রবণ করে নিবিষ্ট চিত্তে ولقد خلقنا السماوات والأرض وما بينهما في ستة أيام وما مسنا من لغوب আমি আকাশ মণ্ডলীয় পৃথিবী এবং উহাদের অন্তর্বর্তী সমস্ত কিছু সৃষ্টি করিয়াছি ছয় দিনে আমাকে কোনো ক্লান্তি স্পর্শ করে নাই فاصبر على ما يقولون وسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل الغروب অতএব উহারা যাহা বলে তাহাতে তুমি ধৈর্য ধারণ করো এবং তোমার প্রতিপালকের সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করো সূর্যোদয়ের পূর্বে ও সূর্যাস্তের পূর্বে ومن الليل فسبحه وأدبار السجود তাহার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো রাত্রির একাংশে এবং সালাতের পরেও واستمع يوم ينادي المناد من مكان قريب শোনো যেদিন এক ঘোষণাকারী নিকটবর্তী স্থান হইতে আহ্বান করিবে يوم يسمعون الصيحة بالحق ذلك يوم الخروج যেদিন মানুষ অবশ্যই শুনিতে পাইবে মহানাদ সেদিনই বাহির হইবার দিন إنا نحن نحيي ونميت وإلينا المصير আমি জীবন দান করি মৃত্যু ঘটাই এবং সকলের প্রত্যাবর্তন আমারই দিকে يوم تشقق الأرض عنهم سراعا ذلك حشر علينا يسير যেদিন তাহাদের উপরস্থ জমিন বিদীর্ণ হইবে এবং মানুষ ত্রস্ত ব্যস্ত হইয়া ছুটাছুটি করিবে এই সমবেত সমাবেশ করুন আমার জন্য সহজ نحن أعلم بما يقولون وما أنت عليهم بجبار فذكر بالقرآن من يخاف وعيد উহারা যাহা বলে তাহা আমি জানি তুমি উহাদের উপর জবরদস্তিকারী নও সুতরাং যে আমার শাস্তিকে ভয় করে তাহাকে উপদেশ দান করো